الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات آ ونعوذ من يهده الله الله فلا فلا له له ومن هادي ونشهد أن لا لا إله إلا وحده شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আমাদের উপর আল্লাহ তালার অনেক অনেক এহসান যে আল্লাহ তালার পেয়ারা হাবিব নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ কিছু অংশ নিয়ে আলোচনা হবে এই ধরনের একটা আলোচনাকে সামনে নিয়ে আল্লাহ তারা আমাদেরকে বসার তৌফিক দান করছেন এটা আল্লাহ তালার অনেক বড় সুক্রিয়া সকলেই সুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ এখন হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসার তাগিদ দেওয়া হয়েছে একজন মমিন তার সবচেয়ে বেশি ভালোবাসা হবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে বুখারি শরীফের হাদিস নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন লা ওয়ালাদিহি আজমাইন নবী বলতেছেন যে তোমাদের মাঝে কেউ পূর্ণাঙ্গ মমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ের মাঝে তার মনের মাঝে আমার মহাব্বত তার পিতৃপুরুষ তার সন্তানাদি এমনকি সমস্ত মানুষদের চাইতে বেশি না হবে ততক্ষণ পূর্ণাঙ্গ মমিন হওয়া সম্ভব না মুসলিম শরীফের মাঝে একটা হাদিস আসছে সেই হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের এরশাদ যে নিজের জানের চাইতেও বেশি মহাব্বত আমার সাথে হইতে হবে হজরত উমর রাজি আল্লাহ তালানহ একবার নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সামনে বসা তো নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম হজরত উমরকে লক্ষ্য করে বললেন যে উমর একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সবচেয়ে বেশি মহাব্বত আমার সাথে না হবে যে সবচেয়ে বেশি মহাব্বত আমার সাথে হইতে হবে এমনকি নিজের জানের চাইতে নিজের ধন সম্পত্তির চাইতে নিজের পরিবার পরিজনের চাইতে আমার সাথে সবচেয়ে বেশি মহাব্বত হইতে হবে তো নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের পাক জবানে এই কথা শোনার পর হজরত উমর রাজি আল্লাহ তালু ভাবনার মাঝে পড়ে গেলেন তাহলে কি আমি কি পূর্ণাঙ্গ মমিন হইতে পারছি কি পারি নাই তো হজরত উমর নিজের মনের অবস্থাটাকে যাচাই করলেন যাচাই করার পর আল্লাহর রসুলকে জবাব দিলেন যে হে আল্লাহর রসুল মনের অবস্থাটাকে যাচাই করে দেখলাম যে আপনার মহাব্বত দিলের মাঝে সবচেয়ে বেশি নিজের পরিবার পরিজন নিজের ধন সম্পদ নিজের আপন জন সকলের চাইতে হে আল্লাহর রাসুল আপনাকে বেশি ভালোবাসি কিন্তু বলতে পারতেছি না আপনার সাথে মহাব্বরটা আমার জানের চাইতে বেশি কিনা তো এই কথাটা হলি হজরত উমর যখন রসুল্লাহকে বললেন তো নবী করিম সাল আলহাসাল্লাম হজরত উমরকে জবাব দিলেন উমর তাহলে ইমান এখনো পূর্ণাঙ্গ হয় নাই তো নবীর জবানে এই কথা শোনার সাথে সাথে হজরত উমর তার চেহারা পাল্টে গেল চেহারার অবস্থা অন্যরকম হয়ে গেল গভীর ভাবনার মাঝে পড়ে গেলেন পেরেশান হয়ে গেলেন ঘামতে লাগলেন তো হজরত উমর আরেকবার নিজের দিলের অবস্থাটাকে যাচাই করলেন নিজের দিলের অবস্থাটা আরেকবার যাচাই করার পর রসুল উল্লাহকে জবাব দিলেন হে আল্লাহ রাসুল দিলের অবস্থা আরেকবার যাচাই করে দেখলাম যে আপনার প্রতি মহাব্বত আমার জানের চাইতেও বেশি তখন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম জবাব দিলেন ওমর তোমার ইমান এখন পূর্ণাঙ্গ হয়েছে এই দেখেন এই যে নবীর প্রতি সবচেয়ে বেশি মহাব্বাত একজন মুমিনের আসতে হবে নিজের জানের চাইতেও বেশি মহাব্বত নবীর সাথে হইতে হবে এই কথাগুলো নবীর জবানের রসুল্লাহ এই কথাগুলো বলছেন যে আমার সাথে সবচেয়ে বেশি মহাব্বত হইতে হবে কিন্তু এই নির্দেশগুলো কিন্তু আল্লাহর হুকুম কার আল্লাহর হুকুম এটা আল্লাহর নবী করিম সাল আলাইহাল্লাম এটা নিজের জবান দ্বারা আসলে বলতেছেন না আল্লাহ তালার হুকুম যে নবী এই কথা আপনি আপনার উম্মদদেরকে বলেন মায়ন্তিক ইউহা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালা কুরআনে করিমের মাঝে তার অবস্থা বর্ণনা করতেছেন মায়ান্তিকু কুয়ানিল হাওয়া যে নবী তোমাদেরকে দিছি এই নবী নিজ ইচ্ছায় কোনো কথা বলেন না ইনহুয়া ইল্লা ওয়াহা তিনি যা কিছুই বলেন তার প্রত্যেকটা কথা হলো আল্লাহর হুকুম আল্লাহর হুকুমটাই তিনি তোমাদের কাছে ব্যক্ত করেন সব আল্লাহর হুকুম যদিও নবী বলতেছেন যে আমার সাথে সবচেয়ে বেশি মহাব্বত হইতে হবে এটা নবী নিজ ব্যক্তির স্বার্থে এই কথাগুলো মানুষদেরকে বলতেছেন না আসলে এই কথাগুলো আল্লাহর হুকুম আল্লাহ তার নবীকে বলতেছেন এ কথাগুলো আপনি আপনার উম্মতদেরকে জানান আর নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহর সেই হুকুমটাকেই আসলে পালন করতেছেন সেই নবীর ভালোবাসা অর্জন করা একজন মুসলমানের জন্য তার নামাজ পড়া যেমন একটা জরুরি কর্তব্য ইসলামের একটা ফরজ বিধান রোজা রাখা এটা যেমন তার জরুরি একটা কর্তব্য ইসলামের অন্যান্য কাজগুলো যেমন তার জন্য জরুরি কর্তব্য ঠিক এরকম ভাবে নবীর ভালোবাসা অর্জনের জন্য মেহনত করা এইটাও তার জন্য একটা জরুরি কর্তব্য কারণ যতদিন পর্যন্ত নবীর ভালোবাসা দিলের মাঝে এটা পূর্ণাঙ্গ ভাবে নবীর ভালোবাসা দিলের মাঝে ফিটনা হবে ততদিন পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হওয়া সম্ভব না আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে নবী করিম সাল্ল আলহিহাসাল্লামের ভালোবাসা উম্মদের সাথে কেমন ছিল তার স্বীকৃতি আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে দিতেছেন আল্লাহ তালা বলতেছেন তোমরা যারা মুমিন তোমরা তো নিজেকে ভালোবাসো কিন্তু তোমাদের প্রতি আমার নবীর ভালোবাসা কত জানো যে তুমি তোমার নিজেকে যতটুকু ভালোবাসো আমার নবী তোমাদেরকে তার চাইতেও বেশি ভালোবাসেন আল্লাহ তালা কোরআনে কারিমের মাঝে নবীর ভালোবাসার এই দৃষ্টান্ত দিতেছে তো আসলে নবীর ভালোবাসা আমাদের কখন অর্জিত হবে যখন নবীর জীবনকে আমরা জানব নবীর জীবন সম্পর্কে যতদিন আমরা না জানবো নবী কেমন ছিলেন এই বিষয়গুলো জানা দরকার এই ধরনের মসজিদগুলো খুব বেশি বেশি হওয়া দরকার এই মসজিদটা বছরে একদিন একদিন হওয়ার বিষয় না প্রতিদিন এই বিষয়ের আলোচনা দরকার নবী কেমন ছিলেন নবী কেমন ছিলেন তার আলোচনা প্রতিদিন কিছু কিছু হওয়া দরকার আর একদিনে এই আলোচনায় নবীর আলোচনা কতটুকু বা করা যাবে লম্বা সময় নিয়ে নবী কেমন ছিলেন এ বিষয়গুলোর আলোচনা আমাদের সামনে আসা দরকার তো সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু আলোচনা করব যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার যে দীর্ঘ তেষট্টি বছরের জীবন এই জীবনটার মাঝে দুইটা ভাগ তার মাঝে একটা ভাগ হল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নবতির পূর্ব চল্লিশ বছরের জীবন তিনি তো কোনো নবী হন নাই আল্লাহ তালার কাছে নবুতি পান নাই চল্লিশ বছরের জীবন আর আরেকটা ভাগ হল তিনি আল্লাহ তালার কাছে নবুতির দায়িত্ব পাওয়ার পরের তেইশ বছরের জীবন নবী করিম সাল্লাহ আলহি জীবনের এই দুটা অংশ একটা অংশ হল একটা অংশ হল যে নবুয় পূর্ব চল্লিশ বছরের জীবন প্রয়োজন পড়লে দেওয়া যায় দেওয়া যায় যে নবুয় পূর্ব যে চল্লিশ বছরের জীবন এই জীবনটা হলো আমরা খুব খেয়াল করে শুনি যে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামের নবুয় পূর্ব যে চল্লিশ বছরের জীবন এই জীবনটা হলো তার নবুয়তির জন্য দলিল আর নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের নবুত পাওয়ার পরের যে তেইশ বছরের জীবন এই জীবনটা হলো শরীয়ত হওয়ার দলিল শরীয়তের দলিল অর্থাৎ নবী করিম সাল্লাহ আলহাসাল্লামকে যদি নবী হিসেবে চিনতে হয় যে তিনি আল্লাহ তালার সত্য নবী ছিলেন তাকে যদি নবী হিসেবে চিনতে হয় তাহলে জানতে হবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নবুয় পূর্ব চল্লিশ বছরের জীবনটাকে দেখতে হবে আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আরববাসীদের কাছে একটা মডেল হিসেবে চল্লিশ বছর রাখছেন আরবের প্রত্যেকটা মানুষ চল্লিশ বছর ব্যাপী এই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে দেখছে তার চাল চলনকে দেখছে তার কথাবার্তা দেখছে তার আচার আচরণ দেখছে তার লেনদেন দেখছে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের জীবনের এই সমস্ত কিছু আরবের লোকেরা এদের সামনে পরিষ্কার ছিল এবং নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের নবুত পূর্ব চল্লিশ বছরের জীবন তো এমন জীবন ছিল যে আরবের লোকেরা তাকে সর্বকালের শ্রেষ্ঠ আরব বলে ঘোষণা করেছিল সকলেই এক বাক্যে তার উপাধি দিয়েছিল আল আমিন যে সে আমাদের মাঝে সবচেয়ে বিশ্বস্ত এই ছিল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের দীর্ঘ চল্লিশ বছরের জীবন নবীর এই দীর্ঘ চল্লিশ বছরের জীবনের মাঝে একটা দাগ পর্যন্ত ছিল না মক্কার কাপেররা যে দাগকে দেখাবে তার অমুক দিনের এই আচরণটা প্রশ্নবিদ্ধ পূর্ণ চল্লিশ বছরের জিন্দগি তিনি মাসুম ছিলেন তিনি নিষ্পাপ ছিলেন এই যে দীর্ঘ চল্লিশ বছরের জীবন এই জীবনটা হল দলিল যে এই লোকটা আল্লাহর নবী সবাই ব্যাপারটা বুঝতে পারছেন না এটা হলো দলিল যে এই লোকটা আল্লাহর নবী আল্লাহর নবী ছাড়া কোনো মানুষ এরকম হইতে পারে না এরকম হওয়া সম্ভব না কোনো মানুষের দ্বারা আর দ্বিতীয় হল নবুত পরবর্তী তেইশ বছরের জীবন এই তেইশ বছরের জীবন জানতে হবে এই জন্য জানতে হবে যে আমরা যখন তাকে নবী হিসেবে মানলাম তো নবী হিসাবে মানলাম আল্লাহ তালাকে যেরকম রব হিসাবে আমরা মানছি আমরা এই কথার স্বীকৃতি দিছি যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই আমাদের আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথা বলার পর দ্বিতীয় যে সাবজেক্ট মোহাম্মদুর রসুল্লাহ যে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তালার রসুল আল্লাহ তালার পক্ষ থেকে মোহাম্মদুর রসুল্লাহ তিনি আমাদের কাছে প্রেরিত রসুল অর্থাৎ আমরা যে আল্লাহকে বিশ্বাস করছি আল্লাহর হুকুম অনুযায়ী জীবন গড়ব এই কথার স্বীকৃতি আমরা যে দিছি এখন আল্লাহর হুকুম মতো কিভাবে চলব আল্লাহর হুকুমটা কি আল্লাহ তালার হুকুম কি আল্লাহ তালা আমার কাছে কি চান এই বিষয়টা জানবো কার কাছ থেকে মোহাম্মদুর রসুল্লাহর কাছ থেকে সেই মোহাম্মদুর রসুল্লাহ হলেন সেই ব্যক্তি যার জীবনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা হুকুম আমি মানব আল্লাহ তালা হুকুম দিতেছেন যখন মোহাম্মদকে আমার রসুল হিসেবে তোমরা স্বীকার করতো মা আতা কুমুর রসুল ফাখুজু অমা নাহা কুমান হুপান্তাহু মা আমার এই নবী যে সমস্ত হুকুম তোমাদেরকে দেন সেই সমস্ত হুকুমগুলোকে হুকুম মনে করো জীবনের জন্য অলঙ্ঘনীয় কাজ মনে করো আর আমার এই নবী যে সমস্ত কাজকে হারাম করেন যে সমস্ত কাজগুলো থেকে তিনি বিরত থাকতে বলেন সে সমস্ত কাজগুলোকে ছেড়ে দাও সে কাজগুলোকে ছেড়ে দাও এইটাই হলো আমাকে আল্লাহ আল্লাহ হিসেবে স্বীকার করার অর্থ আল্লাহ তালা বইলা দিচ্ছে কারণ তুমি যে আল্লাহ বিশ্বাসী এটার পরিচয় কি এইটার পরিচয় এটাই হলো মোহাম্মদুর রসুল কারণ আমি যে আল্লাহকে বিশ্বাস করি কতটুকু বিশ্বাস করি এটা তো দেখানো যায় না হ্যাঁ এটা দেখানোর সুযোগ আছে এটা দেখানোর সুযোগ তাই হলো মোহাম্মদুর রসুল্লাহ যে তুমি মোহাম্মদুর রসুল্লাহকে যতটুকু ভালোবাসো তার তরিকাটা তার আদর্শটা তোমার জীবনের মাঝে যতটুকু আছে তুমি ঠিক ততটুকু মোহাম্মদুর রসুল্লাহর অনুসারী শুধু তাই না তুমি ঠিক ততটুকু আল্লাহ বিশ্বাসী এটা হলো পরিচয় তাই দেখেন নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের জীবনী আলোচনা নবীর জীবনকে জানা এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার সেই নবীর জীবনের দুইটা অংশ একটা অংশ হল নবুয় পূর্ব অংশ একটা নবীর জন্ম বৃত্তান্ত তার শৈশব তার কৈশোর তার যৌবন এই বিষয়গুলো হলো মিলাদুল নবী মিলাদ শব্দের অর্থ হল জন্ম বৃত্তান্ত নবীর যে শুভ জন্ম নবীর শুভ জন্মের সময় কি সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটল যে অলৌকিক ঘটনাগুলো এই কথার দলিল যে তিনি সত্য নবী এটা হলো মিলাদুল নবী এটা জানতে হবে আমাদেরকে আর আরেকটা হলো নবীর নবুদ পরবর্তী তেইশ বছরের জীবন নবীর জীবনটা কেমন ছিল তাও জানতে হবে কারণ নবীর জীবনকে জানলেই তো আমি নবীর অনুসারী হইতে পারবো আমার জীবনটা নবীর জীবনের নমুনায় আমি আমার জীবনটাকে গড়তে পারবো এটাই হলো তিরাতুল নবী তাই নবীর আলোচনা এটা মিলাদুল নবীর নামে হোক আর সিরাতুল নবীর নামে হোক বরকতপূর্ণ আলোচনা কারণ এটা তো সেই নবীর আলোচনা যিনি খুদার পেয়ার হাবিব যার আলোচনা করলে আল্লাহ তালা খুশি হন যার আলোচনা করাটাই একটা এবাদ তার আলোচনা করাটাই একটা এবাদ কিন্তু আমাদের সবচেয়ে বেশি জানা দরকার নবীর কর্মময় জীবন কারণ নবীর জীবনকে জানলে <coughs> সেই জীবন অনুযায়ী আমি আমার জীবনকে করতে পারি তো দেখেন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম কেমন ছিলেন কেমন ছিলেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম আর তার জীবন কেমন ছিল এইটাই আমাদের আলোচ্য বিষয় অনেক সময় কোন শিল্পী নিজ দক্ষতায় যদি কোনো একটা জিনিসকে তৈরি করে তো এরকম অনেক সময় দেখা যায় জিনিসটাকে তৈরি করার পর শিল্পী নিজেই তার এই তৈরিকৃত জিনিসটার তার এই সৃষ্টি এই জিনিসটার প্রতি আকৃষ্ট হয়ে যায় এটা এত সুন্দর হয়ে যায় তিনি নিজেই এইটার সৌন্দর্যে অভিভূত হয়ে যান তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার পূর্ণ সৃষ্টিকুলের মাঝে তিনি হলেন সেই সত্তা সেই হাকিকতে ইয়া যাকে সৃষ্টি করার পর মহান রব্বুল আলমিন নিজেই তার প্রতি আকৃষ্ট হয়ে গেছেন নিজেই আকৃষ্ট হয়ে গেছে সদফরা কে বিনি জিদুরদানপুর না কদর দারাদ কে একদানদুর সদফরা কে বিজ দুর্দানপুর না আকদের দারাদ কে এক দানদুর তু আদুর রে মকনুন এক দানাই কে পাইরায়ে সুলফনত খানাই শেখ সাদির আলাই খুব সুন্দর করে কিছু কথা বলেন সেই কথাগুলোর মাঝে একটা কথা হলো এই তিনি বলতেছেন তোমরা মুক্তা দেখবা এটা ঝিনুকের মাঝে হয় তো কিছু কিছু ঝিনুক আছে ঝিনুকের মাঝে অনেক অনেক মুক্তা মুক্তায় ভরা ঝিনুক আবার কিছু ঝিনুক আছে এত এত মুক্তা নাই তার মাঝে মুক্তার দানা মাত্র একটা তো শেখ সাদি বলতেছেন এই এক মুক্তার দানা হলো এত দামি যে এরকম শত শত ঝিনুক যদি একত্রিত করা হয় আর এক একটা ঝিনুকের মাঝে যদি শত শত মুক্তাও থাকে এই শত শত মুক্তার দাম এই এক ঝিনুকের এই এক মুক্তার দামের সমান হয় না এটা একটা এটা একটা নজির একটা দৃষ্টান্ত মোহাম্মদুর তিনি আল্লাহ তালার সৃষ্টিকুলের মাঝে হলেন সেই সত্তা এক পাল্লায় যদি নবী মোহাম্মদুর রসুল্লাহকে রাখা হয় আর আরেকটা পাল্লার মাঝে যদি আল্লাহর সমস্ত সৃষ্টিকুল কেউ রাখা হয় নবী মোহাম্মদুর রসুল্লাহর পাল্লাই ভারী হবে কারণ নবী মোহাম্মদুর রসুল্লাহর ভালোবাসা নবী মোহাম্মদুর রসুল্লাহর প্রেম আল্লাহ তালার সাথে আল্লাহ তালার সাথে নবী মোহাম্মদুর রসুল্লাহর যে আচরণ প্রেমের যে আদান প্রদান এটা তো এমন প্রেমের আদার আদান প্রদান আর কোন সৃষ্টি আল্লাহ তালাকে এত বেশি ভালোবাসতে পারে নাই আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালাকে এত বেশি আকর্ষিত আর কেউ করতে পারে নাই তু আদুর রে মকনুন এক দানাই কে পাই রায় তু পানাত খানাই আল্লাহ তালার পূর্ণ সৃষ্টি কুলের সুন্দর জয়ী হল নবী মোহাম্মদুর রসুল্লাহ সবচেয়ে বেশি সুন্দর ছিলেন তিনি হজরত আলী রাজি আল্লাহ তালানহ নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম কেমন ছিলেন এক হাদিসের মাঝে তিনি বলেন যে আমি এখন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বিত্তবীর মুম্মাগিদ ওয়ালাবিল কাসির মুতারাদ্দিদ যে নবী কেমন ছিল নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম দেখতে তো এরকম ছিলেন যে তাকে দেখতে অনেক বেশি উঁচু দীর্ঘাঙ্গি এরকমও মনে হইতো না আবার ওয়ালাবিল কাসির মুতারাদ্দিদ ওনাকে দেখতে বেটেও মনে হইতো না খাটো মনে হইতো না লম্বাও মনে হইতো না কম লোকদের মাঝে নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম উনি দেখতে মধ্যাকৃতির ছিলেন মধ্যাকৃতি কিছু অনেক লম্বা ওনাকে লম্বাটাও বলা যায় না আবার খাটো এইটাও বলা যায় না তিনি লম্বাও ছিলেন না খাটোও ছিলেন না তিনি ছিলেন মধ্যাকৃতি নবী করিম কেমন ছিলেন আলী হাদিসের বর্ণনা করতেছেন ওয়ালাম ইয়াকুন বিল জাদিল কাতিতি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যে চুল ছিল এই চুলগুলো একেবারে কুকরানিও ছিল না আবার সোজাও ছিল না কানা জাহিন জাইদান রজিলান নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাথার যে চুল এটা হালকা ঢেউ খেলানো ছিল হজরত হাসান রাজি আল্লাহ তালান এক হাদিসের মাঝে নবী করিম সাল্লাহ আসাল্লাম কেমন ছিলেন সেই হাদিস বর্ণনা করতেছেন হজরত হাসান বলতেছেন আমার মামা যে আবি হালা তিনি খুব সুন্দর করে নবীর আকৃতি বর্ণনা করতেন আমরা তো নানা জানকে খুব ছোট অবস্থায় দেখছি নানা জানের যে আকৃতি কেমন ছিল এটা ওইভাবে মনে নাই সেই মামা অর্থাৎ বিবি খাদিজার এক ছেলে তার নাম ছিল আবি হালা অন্য ঘরের সন্তান তো এই মামা খুব সুন্দর ভাবে নবীর আকৃতিকে বর্ণনা করতেন তো আমরা মামার কাছে বৈশা গেলাম যে মামা বলেন নানা যান কেমন ছিল তো মামা বলতেছে নানা যান কেমন ছিল তো এই মামার কাছ থেকে শুনে হজরত হাসান তিনি বর্ণনা করতেছেন আমার নানা কেমন ছিল তো বলতেছে কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম আল্লাহ তারা তাকে তো এত সুন্দর আকৃতি দান করছিলেন যে তিনি স্বভাবগতভাবেই সুন্দর ছিলেন মর্যাদা সম্পন্ন ছিলেন ওনাকে দেখলেই মনে হইত নিজে তো খুব এক গাম্ভীর্যপূর্ণ একজন ব্যক্তি ছিলেন আবার মুফাক্কামান মানুষ যখন তাকে দেখত দেখে বুঝতো যে এ লোকটা মর্যাদা সম্পূর্ণ একটা মানুষ এর নজির আমরা যে তুফাইল ইবনে আমর দাউতি সে যখন মুসলমান হয় তার মুসলমান হওয়ার ইতিহাসটা একটা চমৎকার ইতিহাস যে মক্কার কাফেররা নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম যখন ইসলামের দাওয়াত ঘরে ঘরে দিচ্ছেন বাজারে বাজারে নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম যখন মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতেছেন তো মক্কার কাফেররা পূর্ণ মক্কা এলাকার মাঝে নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বিভিন্ন ধরনের অপপ্রচার এটা করা শুরু করে দিল তো বিভিন্ন এলাকার মাঝে এই খবর ছড়ায় গেল যে আরবের মাঝে একজন ব্যক্তি সে এই ধরনের নবতির দাবি করতেছে এবং সবাই বুঝতেছে সে মিথ্যুক সে জাদুকর এই ধরনের কথাগুলো সরাচ্ছে তো এই প্রচারণার দ্বারা যে ঘটনাটা ঘটল যে মক্কায় যেই আসত যেই কাবা তো আপ করার জন্য মক্কায় প্রবেশ করত কুরাইশ নেতৃবৃন্দ মক্কার কাফেররা তারই সর্বপ্রথম তাকে সতর্ক করত যে দেখো ওই লোকের হাতে কিন্তু জাদু আছে তার আশেপাশেই যায় না তাকে শুরুতেই সতর্ক করত তো এই সতর্ক করার দ্বারা হয়তো কি তার আরো বেশি পরেশান হয়ে যেত লোকটাকে লোকটাকে তো দেখা দরকার তো এই তুফাইল ইবনে আমর দাউসি তিনি ছিলেন দাউদ গুত্রের সর্দার এই দাউদ গুত্রের সর্দার তুফাইল ইবনে আমর দাউসি খুব আরবের একজন গণ্যমান্য এবং শক্তিশালী কবি ছিলেন তার কাছে যখন মক্কার কাফেররা এই তথ্য দিল সাবধান হয়ে যাও মক্কায় প্রবেশ করতে করতেছ এই জায়গায় কিন্তু এক কবি আছে এই জায়গায় কিন্তু একজন জাদুকর আছে তার জাদুর শিকার হয়ে যাবে তার কথা শুনলেই মানুষ পরিবর্তন হয়ে যায় তুফাইল ইবনে আমর দাউসি প্রথমে তো ভয় পাইলেন যে না তার কথা শুনবো না তো একটা সময় চিন্তা করলেন আমি কবি মানুষ তার কবিত্ব যদি এটা কেমন আকর্ষণ জনক তার কথায় মানুষ কেমন আকর্ষিত হয় একটু বুঝা তো দরকার একটু বুঝা দরকার তো তুফাইল ইবনে আমর দাউতি নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে যখন দেখলেন দেখেই সিদ্ধান্ত নিয়ে নিলেন যে এই লোকটাকে তো দেখা মনে হইতেছে না এই লোকটা মিথ্যাবাদী মনে হয় না যে এই লোকটা মিথ্যাবাদী অর্থাৎ নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের আকৃতিটাই এরকম ছিল মোফাক্কামান যে যে কেউ তাকে দেখত তার চেহারার মাঝে একটা মর্যাদার ভাব একটা গাম্ভীর্যের ভাব এটা আল্লাহ তালা এটাকে সুন্দরভাবে ফুটাইয়া তুলছিলেন হজরত হাসান তিনি বর্ণনা করতেছেন আল কামার নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের চেহারা মুবারক এইটাতে সবসময় পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চকচকে থাকতো নবী করিম সাল্লাহ চেহারা মুবারকটা তো এত সুন্দর ছিল রাতে পূর্ণিমার চাঁদ ঠিক যেইভাবে সুন্দরভাবে চারদিকে আলো ছড়ায় দেখতে যেমন সুন্দর লাগে নবী করিম সাল্লাসাল্লামের চেহারার দিকে তাকালে তার চাইতেও বেশি সুন্দর এবং ভালো লাগত তারপর তিনি বলতেছেন আতওয়ালা মিনাল মারবুআই তো আকসারা মিনাল মুসাজ্জাবি যে আমার নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম কিছু মানুষ যাদেরকে দেখা যায় খুব লম্বা তাদের চাইতে তিনি কিছুটা খাটো ছিলেন আর যে মানুষগুলোকে দেখা যায় খাটো তাদের চাইতে তিনি কিছুটা লম্বা ছিলেন রজিলা শাড়ি তার মাথার চুলগুলো ঢেউ খেলানো ছিল এনিন ফারাকা চুলের চুলের অবস্থা তো এত সুন্দর ছিল কখনো কখনো এই মাথার চুলগুলো এমনি সিথি হয়ে যাইত তিনি সিথি কাটতেন না তিনি নিজে সিথি কাটতেন না এমনি সিথি হয়ে যেত আবার এমনি সিথি যখন হয়ে যেত রসুল তখন এই সিথিকে ভাঙতেন না সিথি থাকত আর যদি এমনি এমনি সিথি না হইত তিনি সিথি নিজস্ব ভাবে সিথি কাটতেন না তিনি যখন চুলকে বড় করতেন তখন এরকমও হইত যে কানের লতি পর্যন্ত ওনার চুলগুলো বড় হয়ে যেত বাবরি বাবরি চুল ছিল আজহারুল্লাউনি তার চেহারাটা ছিল চকচকে ওয়াসিউল জাবিনি কপল কপালটা ছিল প্রশস্ত আজাজুল আওয়াজিবি ওনার যে ভ্রু ছিল এই ভ্রুটা ছিল হালকা বাঁকানো সুজানা হালকা বাঁকানো ছিল সাওয়াবিগা ঘন ছিল পাতলা ছিল না হালকা ঘন ছিল মিনগাইরি কার্নিন পৃথক পৃথক ছিল বাইনা হুমা এবং এই দুই ভ্রুর মাঝখানে একটা হালকা রক ছিল ইউদিরজুহুল কখনো যদি নবী ক্রুধান্বিত হইতেন সবাই বুঝতো সেই রক্তটা ফুলে যেত এই ছিল নবী করিম সাল্লাহ আলহি চেহারার আকৃতি হজরত হাসান বলতেছেন আজ সদরান আমার নানা আমার নানা যান অর্থাৎ প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম মানুষদের মাঝে সবচাইতে বেশি দানশীল ছিলেন অর্থাৎ তার চাইতে বেশি জানশীল কেউ ছিল না মক্কায় লাহজাতান মানুষদের মাঝে তিনি ছিলেন সবচাইতে বেশি সত্যবাদী আলিয়ানুহম আরি কাতান মানুষদের মাঝে তিনি ছিলেন সবচাইতে নম্র মান বাদি হাতান আমার নানা জানতো এমন ছিল কেউ যখন হঠাৎ করে তাকে দেখত হাবাহু থেমে যেত হঠাৎ করে যদি দেখতো তাহলে সে ভয় পেয়ে যেত খাইমা যেত যে না এই লোকটা ওনার সামনে কোনো অন্যায় করা যাবে না হ্যাঁ ওনার সামনে কোনো অপরাধমূলক কাজ কেউ করবে এটার সাহসী কেউ পাইত না আল্লাহ তালা আল্লাহর নবীর চেহারার মাঝে এত সৌন্দর্য এবং এত গাম্ভীর্যতা দান করেছিলেন অমান খালাতাহু মারেফাতান আহাব্বাহু কেউ যখন আল্লাহর রসুলের কাছে এসে বসত বসার সাথে সাথেই একটা ভালোবাসা তার মনকে উজাড় করে ফেলত সাহাবা একরাম তাদের ইতিহাস তো এমন আল্লাহ রসুলকে সাহাবা একরাম এত বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন হাদিসের মাঝে আছে যে সাহাবা একরাম আল্লাহ রসুল যখন মসজিদে নবীতে বসা থাকতেন ততক্ষণ তো সাহাবা একরাম মসজিদে নবীতেই থাকতেন আল্লাহর রসুলকে রাইখে সাহাবা একরামদের মন উঠতে ইচ্ছা হইত না আল্লাহর রসুল যখন ঘরে চলে যাইতেন সাহাবা একরাম আল্লাহর রসুলের ঘরের চারদিকে হাঁটতেন কখন আল্লাহর রসুল বের হবেন আল্লাহর রসুলের চেহারা মুবারককে দেখতেন এই ছিল সাহাবা একরাম আল্লাহর রসুলের প্রতি ঠিক এই ধরনের মহাব্বত সাহাবা একরামদের ছিল আল্লাহর রসুলকে একবার দেখে আসার পর একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা হইতো তুমি কেমন দেখছো তাহলে সে বলতো লাম আরা আমি আমার জিন্দগিতে আগে পরে এই ধরনের মানুষ আর দেখি নাই হজরতে জাবির ইবনে সামুরা রাজি আল্লাহ তিনি বর্ণনা করতেছেন আন জাবির ইবনে সামুরা রাজি আল্লাহ আনহু আন্নাহু কাল তিনি বলতেছেন রাইতু আমি এক জ্যোৎস্নার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতম চেহারার দিকে তাকিয়ে থাকলাম ও আলাইহি হল্লাতুন হামরা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মাঝে লাল ডুরা কাটা একটা চাদর তিনি পরিহিত ছিলেন আমি নবীর সামনে এই জ্যোৎস্নার রাতে বসে বসে আমি একবার খোদার প্যার হাবিব নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে দেখতেছিলাম আর আরেকবার জ্যোৎস্না রাতের সেই পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম ভাবতেছিলাম চারটা সুন্দর না আমার নবী সুন্দর পালাহু আইন্দি আহসানু মিনাল কামারি কসম আমার কাছে আল্লাহর রসুলের চেহারা চাঁদের চাইতেও ভালো লাগলো সাহাবা একরম বলতেছেন যে আল্লাহর রসুলের চেহারা এবং আল্লাহর রসুলের মাঝে ঠিক এই ধরনের সৌন্দর্য আল্লাহ তালা দিছিলেন যে এত সুন্দর মানুষ এত আকর্ষিত মানুষ এত নয়ন জোরানো মানুষ তার কাছে যাওয়ার পর মন ঠিক যেভাবে শান্ত হয়ে যায় এমন মানুষ আমরা কখনো দেখি নাই এমন মানুষ হইতেই পারে এই ছিল সকলের বিশ্লেষণ কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে নবী করিম সাল্লাহ আলহি তিনি সৃষ্টির সেরা ছিলেন আল্লাহ তালার সৃষ্টির সারা আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামকে কেমন সৌন্দর্য দান করছিলেন তো নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের আশেখা প্রিয় স্ত্রী হজরত আয়সার আল্লাহ তিনি বর্ণনা করতেছেন আরে আল্লাহ তালা হজরত ইউসুফ আলহি আসাল্লামকে সৌন্দর্য দান করছিলেন অনেক সৌন্দর্য আল্লাহ তালা দান করছিলেন হজরত ইউসুফ তো এত সুন্দর ছিল যে হজরত ইউসুফকে যখন মিশরের নারীদের সামনে উপস্থাপন করা হলো আর মিশরের নারীদেরকে যখন দেওয়া হলো হাতের মাঝে একটা আপেল দেওয়া হলো আর একটা ছুরি দেওয়া হলো যে তোমরা আপেলকে কাটো তো মিশরের নারীরা তারা হজরত ইউসুফ আলহি ওয়াসাল্লামের সৌন্দর্যে এমন মুগ্ধ হল যে তারা আর আপেল এই আপেল দ্বারা তারা তাদের ছুরি দ্বারা তারা তাদের আপেলকে কাটলো না দেখা গেল মিশরের নারী তারা যখন ছুরিকে চালালো তো এই ছুরির দ্বারা তাদের আঙ্গুল কেটে গেল এত সৌন্দর্য আল্লাহ তালা হজরতে ইউসুফ আলহি ওয়াসাল্লামকে দান করছিলেন সেই ঘটনা কোরআনে করিমের মাঝে আছে তো এত সৌন্দর্য হজরত ইউসুফের ছিল তো হজরত আয়সার আল্লাহ আনহা তিনি বর্ণনা করতেছেন আরে নবী মোহাম্মদুর রসুল্লাহর সৌন্দর্য এটা তো ইউসুফের মিশরের নারীরা দেখে নাই মিশরের নারীরা তারা তো নবী মোহাম্মদুর রসুল্লাহর সৌন্দর্যকে দেখে নাই তারা যদি নবী মোহাম্মদুর রসুল্লাহর সৌন্দর্যকে দেখত নবী মোহাম্মদুর রসুল্লাহর সৌন্দর্যকে দেখে তারা তাদের আঙ্গুল কাটতো না তারা তাদের গলা কাটার জন্য প্রস্তুত হয়ে যায় তো নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম তো এত সুন্দর ছিলেন এত আকর্ষণীয় চেহারার অধিকারী ছিলেন শুধু তাই না ওনার চেহারা যতটুকু সুন্দর ছিল ওনার মন এবং ওনার যে মানবিক গুণাবলী এটা ছিল তার চেয়ে তো সুন্দর সাহাবা একরামদের কাফেলা আল্লাহর নবীর এক একটা আওয়াজে তারা তাদের জীবন দেওয়ার জন্য অসংখ্যবার প্রস্তুত হয়ে গেছেন তিনি তো ছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি নবী কেমন ছিলেন দেখেন একটা আরাফার ময়দানে মিনায় মিনায় আরাফার দিন মিনায় নবী করিম সাল্লাহ আলহি হজের মৌসুম আল্লাহর রসুল তিনি এই হজের মৌসুমে উটগুলোকে জবাই করতে হয় উট জবাইয়ের সিস্টেম তো আবার ভিন্ন রকম উট দাঁড়ানোই থাকে ছুরি দ্বারা উটের যে গলা এই গলার মধ্যে আঘাত করা হয় তো এই আঘাত করলে উট রক্ত রক্ত পড়া শুরু হয়ে যায় আস্তে আস্তে সে এরকম ভাবে বসে যায় আমরা যেভাবে উট এবং এই গরু এবং এই বকৃত বাই করি উটকে কোরবানি করার পদ্ধতিটা ভিন্ন তো এই আরাফার মিনায় আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম সমস্ত সাহবায়করম কোরবানি দিবেন তো আল্লাহ রসুল নিজেই দায়িত্ব নিলেন কোরবানি করায় তো উটগুলোকে রাখা হয়েছে একটা জায়গায় উটগুলোকে আনা হইতেছে কিছু উট ইয়ামান থেকে আনা হয়েছে কিছু বিভিন্ন এলাকা থেকে উটগুলোকে আনা হয়েছে এই উটগুলো সাহাবা একরাম কিনছেন ওনারা এই কোরবানির মৌসুমে কোরবানি করবেন তো পাঁচটা পাঁচটা করে উট আল্লাহ রসুলের সামনে আনা হইতেছে আর আল্লাহ রসুল এই উটগুলোকে নহর করতেছেন উটগুলোকে জবাই করতেছেন তো উটগুলোর মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে উটগুলোর মাঝে আল্লাহর রসুল যখন ছুরি ধরছেন উটগুলোর মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আল্লাহর রসুলের কাছে তাদের গলাকে উঠে আগায় দিতেছে যে আমার গলাটাকে আগে জবাই করে এই ছিল আল্লাহর রসুল আল্লাহর রসুলের এই ছিল হ্যাকমত এই সমস্ত কিছু আল্লাহর রসুলের বরক্তের আলোচনা আল্লাহর রসুলের মর্যাদার আলোচনা কিন্তু নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের দেহ মুবারক এটা কিন্তু মাটির সার নির্যাস দ্বারা তৈরি হয়েছে আমরা নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের মর্যাদার আলোচনা করতে গিয়ে অনেক সময় আমাদের অনেক ভাইরা ভুল করে বসে এই ভুলটা করা যাবে না আল্লাহ রসুল যতটুকু মর্যাদার অধিকারী ছিলেন সৃষ্টির মাঝে আর কেহ ততটুক মর্যাদার অধিকারী ছিল না আল্লাহ তাল্লাহ ফেরিস্তাদের চাইতেও আল্লাহ নবীর মর্যাদা অনেক বেশি আল্লাহর পূর্ণ সৃষ্টিকুল সকলের চাইতে আল্লাহ রসুলের মর্যাদা বেশি এই কথাটা তো সত্য কথা কিন্তু আল্লাহ রসুলের মর্যাদার আলোচনা করতে গিয়ে অনেকে বলে যে আল্লাহর রসুল তিনি মানুষই ছিলেন না তিনি মানুষই ছিলেন না তিনি কি ছিলেন নূরের তৈরি ছিলেন আরে ভাই নূরের তৈরি তো ফেরেস তারা নূরের তৈরি কারা ফেরেস তারা ফেরেস তারা হলো নূরের তৈরি আল্লাহ তালা ফেরেস তাদেরকে নূরের নূর দ্বারা তৈরি করতেন আর মাটির দ্বারা আল্লাহ তালা হজরত আদমকে তৈরি করতেন মাটির দ্বারা আল্লাহ তালা কাকে তৈরি করছেন হজরত আদমকে তৈরি করছেন আর নূর দ্বারা আল্লাহ তালা তৈরি করছেন কাকে ফেরিস্তাদেরকে এখন এই মাটি শ্রেষ্ঠ না নূর শ্রেষ্ঠ আল্লাহ তালা নূরের তৈরি ফেরিস্তাদেরকে বলছেন যে তোমরা সব মাটির তৈরি আদমকে চেষ্টা করো وإذ قال ربك للملائكة আল্লাহ তালা আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর তালা তিনি ফেরেস্তাদেরকে বললেন ইন্নি খালিকুম বাসারাম্মিন আমি মাটির দ্বারা আমি মাটির দ্বারা মানুষকে সৃষ্টি করেছি আদম এই মাটির তৈরি আদমকে তোমরা শ্রদ্ধা করো মাটির তৈরি আদমকে তোমরা কি করো চেষ্টা করো আল্লাহ তাহলা ফেরিস্তাদেরকে হুকুম দিলেন মাটির তৈরি আদমকে তোমরা চেষ্টা করো এর দ্বারা আল্লাহ তালা মানুষদেরকে মনোনীত করলেন ফেরিস্তাদের উপর মানুষদেরকে মর্যাদা করলেন ফেরিস্তাদের চাইতেও মানুষদেরকে অধিক মর্যাদা দিলেন হজরত আদমের মর্যাদা বেশি না ফেরিস্তাদের মর্যাদা বেশি হজরত আদমের মর্যাদা বেশি তাই হজরত আদম তিনি মাটির তৈরি মাটির তৈরি আদমের মর্যাদা বেশি শুধু মাটির তৈরি আদমের মর্যাদা বেশি না বরং মাটির তৈরি যে মানুষগুলো আদমের অনুসারী মাটির তৈরি যে মানুষগুলো আল্লাহ তালার নবী মাটির তৈরি যে মানুষগুলো আল্লাহ তালার রসুল মাটির তৈরি যে মানুষগুলো মমিন যারা মুত্তাকি মাটির তৈরি যে মানুষদেরকে আল্লাহ তালা তার জান্নাতের মাঝে আল্লাহ তালা অনন্ত অসীম জিন্দিগির নিয়ামত দেওয়ার জন্য নির্বাচিত করতেছেন এই মাটির তৈরি সমস্ত মানুষদের মর্যাদা আল্লাহ তালার কাছে তাদের চাইতেও বেশি আর নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম তার মর্যাদা তো ফেরেস্তাদের চাইতে বহু বহুগুণ বেশি অনেক অনেক গুণ বেশি তিনি তো সমস্ত নবীদের নবী সমস্ত রাসুলদের রসুল যে জায়গায় সাধারণ রসুলদের মর্যাদা সাধারণ মুমিনদের মর্যাদাই ফেরিস্তাদের চাইতে বেশি আর নবী করিম সাল্লাহ আলাইহি তার মর্যাদা সমস্ত নবীদের ঊর্ধ্বে ইমামে রসুল পে সোয়ায়ে সবিল আমিনে খুদা মাহবতে জিবরাইল ইমামে রসুল পে সোয়ায়ে সবিল আমিনে খুদা মাহবতে জিবরাইল আলী নবীর মর্যাদার আলোচনা করতেছেন ইমামে রসুল তিনি তো সমস্ত রসুলদের ইমাম সমস্ত রসুলদের তিনি কি ইমাম সমস্ত রসুলদের তিনি ইমাম সমস্ত রসুলটা তার মুক্তাদি কারণ ইমামের মর্যাদা বেশি না মুক্তাদিদের মর্যাদা বেশি ইমামের মর্যাদা বেশি তিনি সমস্ত রসুলদের ইমাম আমিনে মাহবতে আরে তার মর্যাদা তো এত জিব্রাইল তার কাছে আসে জিব্রাইল যিনি সমস্ত ফেরেস্তাদের সর্দার জিব্রাইল সমস্ত ফেরেস্তাদের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহর মর্যাদা তো এত যে জিব্রাইল ফেরেস্তা হলো তার কাছে আসে बुलंदा से माँ पेश कुदरत खजिल जमी बू से कदरे তু জিবরিল খাজিল শেখ সাদুর রহমতুল্লাহ আলাই বলতেছেন তার মর্যাদা তো এত বেশি যে এই বিশাল আকাশ তার মর্যাদার সামনে কিছু না বুলন্দ আসেমা পেশ কদরত খাজিন তার মর্যাদার সামনে এই বিশাল আকাশের কোন মর্যাদা আছে কোন মর্যাদা নাই আর তার মর্যাদা তো এত যে জমিনের মাঝে তিনি হেঁটে যান সেই জমিনের মাঝে আল্লাহর ফেরেস তারা জিব্রাইল রাইসা চুমু খান এই হলো তার মর্যাদা আল্লাহ তারা এই নবীর মর্যাদা সমস্ত মানুষদের চাইতে বেশি দিতেন সমস্ত ফেরেস্তাদের চাইতে বেশি দিতেন তাহলে সেই নবী যে নবী মানুষদের মাঝে উৎকৃষ্ট আর মানুষ মাটির তৈরি মানুষ তারা হলো ফেরেস্তাদের চাইতে উৎকৃষ্ট তাহলে এই নবীকে মাটির তৈরি না বলে যদি নূরের তৈরি বলা হয় এর দ্বারা কি তার মর্যাদা বাড়ে না এর দ্বারা তার মর্যাদাটা কমে যায় কমে যায় সেই নবীর মর্যাদাকে বাড়াতে গিয়ে যারা এই কথা বলে ফেলে যে তিনি মানুষই না তাহলে তো তার মর্যাদাটাকে কমায় ফেলা হইল তার মর্যাদাটাকে বাড়ানো হইল আর আরেকটা বিষয় খুব খেয়াল করার মতো বিষয় মাটির সৃষ্টিকে খাটো মনে করা যে মাটির দ্বারা সৃষ্টি এটা ছোট এইটা মনে করা এটা কার স্বভাব সবার জানা আছে না মাটির সৃষ্টি হওয়াটাকে ছোট মনে করা আর নূরের সৃষ্টি হওয়াটা আগুনের সৃষ্টি হওয়াটাকে বড় মনে করা এটা কার স্বভাব এটা কিন্তু ইবলিসের স্বভাব এবং ইবলিস ইবলিস হইল কেন তার অপরাধ কিন্তু এইটাই মাটির সৃষ্টি এটাকে সে ছোট মনে করছে তাই আমরা যদি মাটির সৃষ্টিটাকে ছোট মনে করি এটা আমাদের অজ্ঞতা আল্লাহ তালা মাটিকে সবচেয়ে বেশি মর্যাদা দিতেন আল্লাহ তালা যত নবীদেরকে এই পৃথিবীতে পাঠাইতেন সমস্ত নবীরা মাটির সৃষ্টি ছিল এমনকি নবী মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তালা তাকেও মাটির দ্বারা সৃষ্টি করতেন এমনকি আল্লাহ তালা এই পৃথিবীর মাঝে যাদেরকে প্রতিনিধি করতেন এই পৃথিবীর আল্লাহর যারা প্রতিনিধি মানুষ মানুষ কিসের সৃষ্টি মাটির সৃষ্টি আল্লাহ তালা ফেরেস্তাদেরকে কি এই পৃথিবীর প্রতিনিধি বানাইছেন ফেরেস্তারা মানুষের খাদেম আসমান যেমন মানুষের খাদেম জমিন যেমন মানুষের খাদেম ঠিক আল্লাহ তালার লক্ষাধিক ফেরেস্তা আল্লাহ তালার অগণিত ফেরেস্তা সমস্ত ফেরেস্তা কুল হল মানুষের খাদেম ফেরেস্তাদের মর্যাদা তো মানুষের চাইতে বেশি না মানুষের মর্যাদা ফেরেস্তাদের চাইতেও বেশি আল্লাহ তালা মানুষদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিতেন তাই আমরা যদি মনে করি যে না মাটি ছোট জিনিস মাটি খাটো জিনিস এটা কিন্তু ভুল কিছু মানুষ এ বিষয়গুলো বলা দরকার তারা আরো চরম অজ্ঞতার পরিচয় দিয়ে এই কথাটা বলে যে নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি আল্লাহ তালার জাতি নূরে সৃষ্টি খুব ভয়াবহ কথা কিন্তু কথাটার একটু বিশ্লেষণ আমি আপনাদেরকে বুঝাইয়া দিই জাতি নূর এই কথার অর্থ হলো এটা তো চিন্তা করে না চিন্তা ছাড়াই এই কথাটা বইলে ফেলে আর মনে করে যে নবীর মর্যাদাটাকে অনেক উপরে তুললাম জাতি নূর এই কথাটাই অনেক ভয়াবহ কথা যার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সত্তা অর্থাৎ তারা এই কথা বুঝাতে চায় যে আল্লাহ তালার সত্তা যে নূর আল্লাহ তালার সত্তা যে নূর মোহাম্মদ সেই নূরের অংশ থেকে তৈরি আল্লাহর সত্তাটা যে নূর দ্বারা তৈরি হইছে মোহাম্মদুর রসুল্লাহ সেই নূর দ্বারা কি হইছে তৈরি হইছে আল্লাহর সত্তাটা যে নূর মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই নূর দ্বারা তিনি তৈরি হইতেন এখন নিজেরা আমার মনে হয় আপনাদেরকে আর বিশ্লেষণ করার দরকার নেই এহেনেই বোঝা যায় যে এই কথাটা কতটুক মারাত্মক কথা এক তো আল্লাহ আল্লাহকে আলোর সাথে তুলনা করা এটাই তো শিরিক قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ليس كمثله شيء وهو السميع العليم আল্লাহর ব্যাপারে আমাদের আকিদা কি আল্লাহ কি আকার না নিরাকার আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার আল্লাহ হুসমাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ সৃষ্টির কোন জিনিসের তুলনা আল্লাহর সাথে হইতে পারে না এটা হলো আল্লাহর ব্যাপারে আমাদের আকিদা আল্লাহ নিরাকার যে আল্লাহ তালার কোন আকার নাই সেই আল্লাহ তালার যে জায়গায় কোনো আকার নাই আল্লাহ আল্লাহর জাতটাকে যদি নূর বলা হয় এটাকে আকার সাব্যস্ত করা হইতেছে না এখানেই তো শিরিক হয়ে গিয়েছে হম আল্লাহ নুরুস সামাওয়াতি নূর আল্লাহ তিনি আসমান জমিনের নূর মানে আল্লাহ তালা আসমান জমিনের নূরের সৃষ্টিকার এটার তাপ্তির তো আল্লাহ রসুল নিজেই সাহাবা একরমদেরকে শিখাই গেছেন আল্লাহ আল্লাহ তিনি আসমান জমিনের মাঝে নূর আলো তিনি সৃষ্টিকারী আলোর স্রষ্টা হলেন আল্লাহ আল্লাহ আলোর দ্বারা সৃষ্ট না আলোর স্রষ্টা হলেন আল্লাহ আল্লাহ আলোর দ্বারা সৃষ্ট না যেমন বাতাসের স্রষ্টা হলেন আল্লাহ যেমন আগুনের স্রষ্টা হলেন আল্লাহ মাটির স্রষ্টা হলেন আল্লাহ কিন্তু আল্লাহ মাটির দ্বারা সৃষ্ট না আল্লাহ আগুন দ্বারা সৃষ্ট না ঠিক এরকম আলোর স্রষ্টা হলেন আল্লাহ কিন্তু আল্লাহর সত্তা আলোর দ্বারা সৃষ্ট না সবার বুঝে আসলো ব্যাপারটা আলোর দ্বারা সৃষ্ট না সেই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি মাটির সার নির্যাস দ্বারা তৈরি হয়েছেন মানুষ মাতা আমিনার গর্ভে মানুষ পিতা আবদুল্লার ওরসে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের জন্ম হয় এই বিশ্বাসটা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি রাখতে হবে তো দেখেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তার জন্ম এটা মাটির তার দেহ মাটির কোরআনে করিমের মাঝে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অজস্র আয়াত যে আয়াতগুলোর মাঝে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম উম্মদের সামনে এই বিষয়টা পরিষ্কার করেছেন এবং এই আয়াতগুলো ঠিক এইভাবে কোরআনে করিমের মাঝে আসে অমা মানা আইয়ুমিনু হুদা ইল্লা বলতেছেন হেদায়েত যখন আসলো আমি যখন আমার নবী মোহাম্মদকে নবী হিসেবে মানুষদের কাছে পাঠালাম তো এই মানুষেরা তাকে নবী হিসেবে মানল না তারা প্রশ্ন করল আল্লাহ তালা যিনি আসমান জমিনের স্রষ্টা যার হাতে অসংখ্য অসংখ্য ফেরেস্তা এত এত শক্তিধর ফেরেস্তারা থাকতে তিনি কেন একজন মানুষকে আমাদের কাছে নবী হিসাবে পাঠালেন আরবের কাফেররা এই প্রশ্ন করতে যে কেন তিনি একজন মানুষকে আমাদের কাছে নবী হিসাবে পাঠালেন এই প্রশ্নের জবাব কোরআনে করিমের মাঝে আল্লাহ তালা দিতেন কুল হেনবি আপনি বলুন আপনি মানুষদেরকে জবাব দিন এই পৃথিবীর মাঝে আমি ফেরেস্তাদেরকে বসবাস করার জন্য পাঠাই নাই এই পৃথিবীর মাঝে আমি মানুষদেরকে বসবাস করার জন্য জন্য পাঠাইছি মানুষদেরকে এই পৃথিবীর মাঝে আমি আমার প্রতিনিধি করছি লাউকান আপিল যদি এই জমিনের মাঝে মানুষদেরকে আমি আমার প্রতিনিধি না করে তাদেরকে যদি আমি আমার প্রতিনিধি করতাম স্থায়ীভাবে যদি এই জমিনের অধিবাসী হতো আর এই ফেরেস্তাদের কাছে যদি আমার কোন পয়গাম আমার পাঠানোর প্রয়োজন পড়ত তাহলে অবশ্যই অবশ্যই আমি ফেরেস্তাদেরকেই নবী হিসেবে পাঠাইতাম কিন্তু এই পৃথিবীর বুকে তো আমি ফেরেস্তাদেরকে বসবাস করার জন্য পাঠাই নাই আমি তো পাঠাইছি মানুষদেরকে এই পৃথিবীতে আমার প্রতিনিধি করে যেহেতু পৃথিবীর প্রতিনিধি মানুষ সেই মানুষদের কাছে আমার পক্ষ থেকে পয়গাম পৌঁছানোর দায়িত্ব ছিল মানুষ সুবাহ আল্লাহ আল্লাহ তালা মানুষদেরকে পাঠাইছেন যে তোমরা মানুষের মাঝে কাজ করো আমার পয়গাম গুলো মানুষদের কানে কানে পৌঁছায় দাও বুখারি শরীফের সুস্পষ্ট হাদিস হজরত আবদুল্লাহদের হাদিস বুখারি শরীফের আটান্ন নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে যে নবী করিম সাল্লাহ আলহি একদিন এই ঘটনা ঘটলো আল্লাহ রসুল নামাজ পড়াইতেছেন তো নামাজের রাকাত সংখ্যার মধ্যে ভুল হয়ে গেছে তো সাহাবা একরাম আল্লাহ রসুলকে লোকমা দিবে ব্যাপারটা তো জটিল তো নামাজ শেষ হইল রাখার সংখ্যায় ভুল নামাজের পরে সাহাবা একরাম ফিস ফিস করতে চাল্লা রসুল জিজ্ঞাসা করলেন কি ঘটনা তারপর সাহাবা একরাম জানাইলেন যে রাকাতের সংখ্যা তো আজকে অন্যরকম হইল ব্যাপার কি তো নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম সাহাবা একরামদেরকে বলতেছেন ইন্নামা আনা বাসার আমি তো মানুষ আনসা কামা না তোমরা যেরকম বিভিন্ন সময় তোমাদের ভুল হয় আমারও ভুল হইতে পারে ফাইদা নাসি তো আমার যখন কোনো ভুল যায় তোমরা আমার লুকমা দিবা আমাকে স্মরণ করাইয়া দিবা নবী করিম সাল্লাহ আলহি নিজে বলতেছেন আমি তো তোমাদের মতোই মানুষ ভুল তো নামাজের মাঝে হোক অন্য কোন অবস্থায় হোক আমার হইতে পারে তোমরা আমাকে কি করিয়ে দেবে স্মরণ করিয়ে দেবে তাই দেখেন কোরআনে করিমের আয়াত নবী করিম সাল্লাহ আলহি হাদিস এইসব দ্বারা এই ব্যাপারটা সুস্পষ্ট যে নবী করিম সাল্লাহ আলহি তার দেহ এটা মাটির সার নির্যাস দ্বারা তৈরি ছিল যেমন সমস্ত মানুষদের দেহ ঠিক যেইভাবে মাটির সার নির্যাস দ্বারা তৈরি যেই পদ্ধতিতে সমস্ত মানুষদের সৃষ্টি এই পৃথিবীর মাঝে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সৃষ্টির পদ্ধতিটা কি এক আর সেই পদ্ধতি হলো আল্লাহ তালা কোরআনে করিমের মাঝে সেই পদ্ধতির আলোচনা করতেছেন ولقد خلقنا الإنسان من سلالة من طين ولقد خلقنا الإنسان আরে জেনে রাখো শুনে রাখো তোমাদেরকে কিভাবে এই পৃথিবীর মাঝে আমি সৃষ্টি করেছি ইনসানা আমি মানুষদেরকে এই পৃথিবীর মাঝে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস দ্বারা তারপরে এই মাটির চার নির্যাস থেকে আমি এক ফোঁটা নাপাক পানিকে তৈরি করি ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة তারপরে এই এক ফোঁটা নাপাক পানি তা রক্তপিণ্ডে পরিণত হয় আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান তারপর সেই রক্তপিণ্ডটা মাংস পিণ্ডে পরিণত হয় ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাকাতাউনাল ইযামা লাহমা তারপর তা হাড্ডিতে পরিণত হয় তারপর সেই হাড্ডির উপর আমি গোস্তগুলোকে জড়িয়ে দেই তারপর আমি ঠিক এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে একটা পূর্ণাঙ্গ মানুষের আকৃতি মায়ের সেই জরায়ুর মাঝে ত্রিবিধ অন্ধকারের মাঝে আমি আল্লাহ তালা নিজে কুদরতি হাতে সমস্ত কিছুকে তৈরি করি যে দেখো আমি আল্লাহ কেমন স্রষ্টা কত সুন্দর করে আমি তোমাদেরকে এই তৈরি করেছি কত সুন্দরভাবে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে আমার কৌশল কেমন আল্লাহর কোরআন কত সুন্দর কত সুন্দর ভাবে আল্লাহ কোরআনের মাঝে মানুষ সৃষ্টির ইতিহাসকে আলোচনা করেছেন এই দেখেন নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম সৃষ্টির মাঝে সবচাইতে সুন্দর ছিলেন মানবিক ভাবে সবচাইতে সুন্দর ছিলেন আকৃতির দিক দিয়ে সবচাইতে সুন্দর ছিলেন এই হল নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের আকৃতি নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লামের সুরাত তো নবী করিম সাল আলহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা এমন স্বভাব দিয়েই তৈরি করতেন যে প্রত্যেকটা মানুষ তার স্বভাবের কারণেই তাকে ভালোবাসবে আল্লাহ তালা তাকে এমন গুণ দ্বারা আল্লাহ তালা তাকে তৈরি করতেন গুণের কারণেই মানুষ তাকে ভালোবাসবে এবং মানুষ তাকে ভালোবাসছে মক্কার কাফিররা মক্কার নেতৃবৃন্দরা এরা নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে তো এত ভালোবাসছে এত ভালোবাসছে সে তাকে আল আমিন উপাধি দিছে তারা কিন্তু নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী তেইশ বছরের জীবন দেখেন নবুত পূর্ববর্তী চল্লিশ বছরের জীবন দেখেন যে মক্কার কাফেররা তাকে আলামিন বলে ডাকে সর্বকালের সেরা আরব বলে তাকে ঘোষণা করে সবাই তাকে ভালোবাসে আবু জেহেল তাকে ভালোবাসে আবুল আহাব তাকে ভালোবাসে উতবা সাইবা রবিআ সকলেই তাকে ভালোবাসে নজর ইবনে হারেস তাকে ভালোবাসে সকলের ভালোবাসায় সিদ্ধ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেউ তাকে কটু কথা বলে না কারো সাথে তার কোনো সংঘাত নাই কারো সাথে তার কোনো হানাহানি নাই নবী মোহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহ যখন সামনে আসেন জাতিগত গুত্রগত বংশগত সমস্ত বিভেদগুলো সকলেই ভুলে যায় নবী মোহাম্মদুর রসুল্লাহর নামে পূর্ণ আরব একমত হয়ে যায় এই ছিল নবুয় পূর্ব জিন্দিগিতে নবী মোহাম্মদুর রসুল্লাহর ইতিহাস নবী মোহাম্মদুর রসুল্লাহ তার প্রতি মক্কার সাধারণ জনতাদের তো এত ভালোবাসা ছিল একবার মক্কাকে নতুন ভাবে নির্মাণ করা হল মক্কা নির্মাণের কাবা নির্মাণের লম্বা ইতিহাস ঠিক কাবাকে যখন নির্মাণ করা হলো নির্মাণ করার পর প্রশ্ন দেখা দিল হাজরে আসওয়াদ যে পাথরটা আছে এই পাথরটা কে তার যথাস্থানে রাখবে নেতৃত্ব দ্বন্দ্ব দেখা দিল কে রাখবে এইটা কারণ প্রত্যেক গুত্র তাদের চাহিদা এটা আমরা রাখব এটা সম্মান এটা মর্যাদা এ কাজটা কে করবে এই ব্যাপারে কারো কোনো সমাধান হয় না হয় না হয় না হয় না সমাধান হয় না সকলেই পেরেছান কি করা যায় কারণ সমঝোতা তো হচ্ছে না শেষ পর্যন্ত সিদ্ধান্ত গৃহীত হলো ঠিক আছে আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব সর্বপ্রথম কাবা প্রান্তরে যে আসবে এই এই পাথরটা সেই তার যথাস্থানে রাখবে সিদ্ধান্ত গৃহীত করার পর পরের দিন সকালের অপেক্ষায় সবাই আছে কে সবার আগে কাবা প্রান্তরে উপস্থিত হয় তো দেখা গেল খোদার পেয়ার হাবিব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সবার আগে তিনি কাবা প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ কাবা প্রান্তরে উপস্থিত হওয়ার পর আরবের সমস্ত গুত্রে গুত্রে প্রত্যেকটা মানুষের মনের মাঝে আনন্দের হিল্লোড় উঠে গেল যে এই আমাদের আলামিন সবার আগে কাবা প্রান্তরে আসছে আলামিনের হাতেই এই হাজরে আসওয়াদ পাথরকে যথাস্থানে রাখা হবে নবী মোহাম্মদুর রসুল্লাহর প্রতি তাদের এত ভালোবাসা ছিল কিন্তু এই নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন নবুয়তি পাইলেন নবুয়তি পাওয়ার পর আরবের ঘুণে ধরা সমাজ ব্যবস্থাটাকে যখন পাল্টাতে চাইলেন মানুষদেরকে যখন মোহাম্মদুর রাসুল্লাহ এই কালেমার দাওয়াত যখন দিলেন আবু জেহেল শত্রু হয়ে গেল আবুল আহাব শত্রু হয়ে গেল উৎবা সাইবা রবিয়া শত্রু হয়ে গেল পূর্ণ আরব তো তার এমন শত্রু হয়ে গেল এমন শত্রু পূর্ণ আরব হয়ে গেল পূর্ণ আরব এমন শত্রু হয়ে গেল একটা সময় আসলো পূর্ণ আরবের মাঝে কেউ এই মত দেয় না যে মোহাম্মদকে দেশান্তর করে দেই মোহাম্মদকে বন্দি করে রাখি এই পরামর্শ কেউ দেয় না সকলের এক পরামর্শ মোহাম্মদকে হত্যা কর এরকম শত্রু হয়ে গেল এই শত্রুতার কারণ কি নবী মোহাম্মদুর রসুল্লাহ কেউ কি কটু কথা বলছেন এই শত্রুতার কারণ কি মোহাম্মদুর রসুল্লাহ কারোর সাথে জিদাজিদি করছেন এই শত্রুতার কারণ কি মোহাম্মদুর রসুল্লাহ নতুন করে কারো সাথে কারো কোনো ক্ষতি করছেন এই শত্রুতার কারণ হলো দাওয়াত এই শত্রুতার কারণ কি দাওয়াত নবী মোহাম্মদুর রসুল্লাহ যখন দাওয়াত দিতেন মোহাম্মদুর রসুল্লাহ এই দাওয়াতের বাণী শোনার সাথে সাথে মক্কার এই সমস্ত কুফুরি শক্তি মক্কার মরলরা নবী মোহাম্মদুর রসুল্লাহর দাওয়াতটাকে গ্রহণ করতে পারে নাই তারা তেলে বেগুনে গরম হয়ে গেছে এই দেখেন নবী মোহাম্মদুর রসুল্লাহকে ভালোবাসতে হবে কোন পথে এখান থেকে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় নবীর এসকে নবীর মোহাব্বত কোন তরিকায় রাখতে হবে দেখেন নবী যখন মোহাম্মদুর রসুল্লাহ এই কালেমার দাওয়াত দিল মক্কার কাফেররা নবীকে তো এত ভালোবাসত নবীর প্রতি তাদের ভালোবাসা ঠিক এমন ছিল তার নবীর কাছে প্রস্তাব পেশ করলো তোমাকে আমরা মক্কার রাজা বানায় দেই ভালোবাসা ছিল বলেই তো এই প্রস্তাব আসছে তুমি আমাদের আলামিন তুমি তো অন্য কেউ না তোমাকে আমরা মক্কার রাজা বানায় দেই প্রস্তাব পেশ করলো মোহাম্মদুর রসুল্লাহর কাছে প্রস্তাব পেশ করা হলো মোহাম্মদুর রসুল্লাহর কাছে তুমি তো আমাদের আলামিন তুমি তো আমাদের মোহাম্মদ যত টাকা প্রয়োজন তোমাকে আমরা দেই তোমার কি প্রয়োজন বলো মোহাম্মদুর রসুল্লাহর কাছে প্রস্তাব গেছে মোহাম্মদুর রসুল্লাহর কাছে প্রস্তাব গেল তুমি কি চাও আরবের সবচেয়ে সুন্দর নারীকে তুমি বিয়ে করতে চাও তুমি যা চাও সমস্ত কিছু করতে আমরা প্রস্তুত আমরা তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত তুমি শুধু বলো তুমি কি চাও এত ভালোবাসা মক্কার কাফেরদের নবী মোহাম্মদুর রসুল্লাহর প্রতি ছিল কিন্তু মক্কার কাফেররা যে বিষয়টাকে মানতে চায় নাই সব দিতে রাজি হইছে জান দিতে রাজি হয়ে গেছে সম্পদ দিতে রাজি হয়ে গেছে নেতৃত্ব দিতে রাজি হয়ে গেছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ আদর্শকে মানতে মক্কার কাফেররা রাজি হয় তারা সম্পদ দিতে রাজি হয়েছে না রাজত্ব দেওয়ার জন্য তৈরি সব কিছু দেওয়ার জন্য তৈরি কিন্তু আদর্শ মানতে রাজি হয় নাই কিন্তু আল্লাহ তালার দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে মক্কার কাফেররা নবী মোহাম্মদুর রসুল্লাহর জন্য জান দিতে তৈরি মাল দিতে তৈরি কিন্তু তাদের এই মহব্বত কি গ্রহণযোগ্য তারা যে মোহাম্মদুর রসুল্লাহর জন্য নেতৃত্ব ছাড়তে রাজি হয়ে গেল সম্পদ দিতে রাজি হয়ে গেল জান দিতে রাজি হয়ে গেল এই সমস্ত কিছু দিতে তারা রাজি তাদের এই যে মহাব্বত নবী মোহাম্মদুর রসুল্লাহর প্রতি এই মহাব্বত কি গ্রহণযোগ্য এই মহাব্বত গ্রহণযোগ্য নবী মোহাম্মদুর রসুল্লাহ তার প্রতি আবুল আহাবের মহাব্বত কেমন ছিল কেমন ছিল আবুল আহাবের মহাব্বত নবী মোহাম্মদুর রসুল্লাহর প্রতি মোহাম্মদুর রসুল্লাহর জন্মের সুসংবাদ যখন আবুল আহাবকে তার সবচেয়ে দামি বান্দিটা তার কাছে গিয়ে দিল আবুল আহাব সাথে সাথে এত খুশি হলো এত আনন্দিত হলো তার সবচেয়ে দামি বাদিটাকে সাথে সাথে আজাদ করে দিল এই ছিল আবুল আহাবের মোহাব্বত মোহাম্মদুর রসুল্লাহর সাথে আবুল আহাবের এত মোহাব্বত ছিল নিজের দুই ছেলের সাথে মোহাম্মদুর রসুল্লাহর দুই মেয়ের বিয়ে আবুল আহাব নিজের দুই ছেলের সাথে মোহাম্মদুর রসুল্লাহর দুই মেয়ের বিয়ে দিতে নবদ পূর্ব জমানায় নবুয় পূর্ব জমানায় মোহাম্মদুর রসুলের দুই মেয়ের সাথে আবু লাহাবের দুই ছেলের বিয়ে হয়েছে এত মহাব্বত ছিল এত অন্তরঙ্গ সম্পর্ক ছিল আবু লাহাবের সাথে মোহাম্মদুর রসুল আবু তালেবের মহাব্বত কেমন ছিল আবু তালেবের মহাব্বত কেমন ছিল আবু তালেবের মহাব্বত তো মোহাম্মদুর রসুল্লাহর সাথে এমন ছিল মক্কার যাবতীয় কাফেররা উপস্থিত হয়েছে আবু তালেবের সামনে কঠোর হুঁশিয়ারি আবু তালেব শেষবারের মতো সতর্ক করতেছি তোমার ভাতিজা আমাদের কোনো কথা শোনে না কোনো কথা মানে না তুমি তোমার ভাতিজাকে ফিরাও তুমি তোমার ভাতিজাকে ফিরাও অন্যথায় আমরা আর দমে থাকবো না প্রতিশোধ গ্রহণ করব আবু তালেব মোহাম্মদুর রসুল্লাহকে ডাকলো ভয় পাওয়া গেল পরিস্থিতি অস্বাভাবিক অস্বাভাবিক পরিস্থিতি মোহাম্মদুর রসুল্লাহকে আবু তালেব প্রস্তাব পেশ করলো ভাতিজা তোমার দাওয়াত সত্য তোমার সমস্ত কিছু সত্য কিন্তু নিজের মুরব্বীদের দিকে তাকাও নিজের সমাজের অবস্থার দিকে তাকাও অবস্থার দিকে তাকিয়ে দেখো প্রত্যেকটা মানুষ তোমার বিরোধী প্রত্যেকটা মানুষ তোমার উপর আক্রমণ করার জন্য প্রস্তুত এত এত মানুষের মোকাবেলায় আমি কিভাবে তোমাকে সহযোগিতা করব মোহাম্মদুর রসুল্লাহ আবু তালেবের এই কথায় বুঝে ফেললেন এতদিনের আবু তালেব এতদিন ব্যাপী আমাকে সহযোগিতা করতেছে আজকে আবু তালেব আর সহযোগিতা করতে অপারক মনে হয় এমন কিছু বলতে চায় চাচা যান মনে হয় এমন কিছু বলতে চায় মোহাম্মদুর রসুল্লাহ চাচা যান আবু তালেবকে সুস্পষ্ট বলে দিলেন দেখেন চাচা যান এক হাতে যদি সূর্য আর আরেক হাতে যদি চন্দ্রও এনে দেন আমি মোহাম্মদুর রসুল্লাহ যে দাওয়াত যে দায়িত্ব আমি প্রাপ্ত হয়েছি এই দায়িত্ব থেকে এক চোল পরিমাণ পিছু হটার আমার সুযোগ নাই মোহাম্মদুর রসুল্লাহ জানাই দিলেন ঠিক এইভাবে মোহাম্মদুর রসুল্লাহ যখন চাচাকে বলে দিলেন চাচা আবু তালেব মোহাম্মদুর রসুরুল্লাহকে বললেন ঠিক আছে ভাতিজা তুমি তোমার কাজ করো জীবনে মরণে আমি তোমার সাথে আছি কিন্তু আবু তালেব মহাব্বত করতে মোহাম্মদুর রসুরুল্লাহকে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহর হাতে হাত ধরে নাই হাত ধরে নাই মোহাম্মদুর রসুল্লাহ জীবনের শেষ মুহূর্তে নিজ চাচা আবু তালে আমাকে যখন বলতেছে চাচা যান মুসলমান হয়ে যান আমার হাতে হাত রেখে একটা বার ইমানের সাথে কালেমাটাকে পড়ুন আবু জেহেল দাঁড়ানো যে আবু তালেব শেষ মুহূর্তে ভাতিজার ধর্মগ্রহণ করবে আবু তালেব তার মনের মাঝে প্রশ্ন এসে গেল এতদিনের নেতৃত্ব এতদিনের ক্ষমতা সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে ভাতিজার ধর্মের অনুসারী হব আল্লাহ নবীকে আবু তালেব জবাব দিলেন ইখতারতুল আর আলান্নার আলাল আর আলাল আর আমি মক্কার মানুষদের কাছে ছোট হতে পারবো না আমি জাহান্নামের আগুনটাকে গ্রহণ করে নিলাম আবু তালেব জবাব দিয়ে দিলেন দেখেন আবু তালেব জান দিতে তৈরি ছিল মোহাম্মদুর রসুল্লাহর জন্য আবু লাহাব সম্পত্ত দিয়েছে এই মোহাম্মদুর রসুল্লাহর মহাব্বতে কিন্তু সেই মহাব্বত কি গ্রহণযোগ্য কেন তারা মোহাম্মদুর রসুল্লাহর আদর্শকে আদর্শটাকে গ্রহণ করতে রাজি হয় নাই তাই আজকে নবী মোহাম্মদুর রসুল্লার মর্যাদা সেই মর্যাদাটাকে ঠিক যেইভাবে বুঝতে হবে সেইভাবে বুঝতে হবে আমাদের করণীয় কি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কর্মময় জীবন তিনি বাবা হিসেবে কেমন ছিলেন সন্তান হিসেবে কেমন ছিলেন রাজা হিসেবে কেমন ছিলেন প্রজা হিসেবে কেমন ছিলেন একজন রাজনীতিবিদ হিসেবে কেমন ছিলেন একজন ব্যবসায়ী হিসেবে কেমন ছিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহর পূর্ণাঙ্গ জীবনকে জানতে হবে সেই অনুযায়ী নিজ জীবনের মাঝে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবনের নমুনাটাকে আনতে হবে ওইটাই আল্লাহ তালার চাওয়া ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি চাও আমার এই নবীর অনুসরণ করো আল্লাহ তালা বলতেছেন যদি জান্নাত চাও আমার কাছ থেকে জান্নাত পাওয়ার মাধ্যম একটাই আর সেই এক মাধ্যম হলো মোহাম্মদুর রসুল্লাহর অনুসরণ মোহাম্মদুর রাসুল্লার কর্মময় জীবনের অনুসরণ ব্যতীত নবীর কর্মময় জীবনের অনুসরণ ব্যতীত আল্লাহ তালার দরবারে ক্ষমা পাওয়ার কোন উপায় নাই কোন উপায় নাই কোন উপায় নাই কোন উপায় নাই সেই মোহাম্মদুর রসুল্লার জীবনটা কি খুব জানা দরকার আর তার আদর্শটাকে ঠিক সেইভাবে আঁকড়িয়ে ধরা দরকার যেইভাবে তার আদর্শটাকে সাহাবা একরাম আঁকড়িয়ে ধরেছিলেন জীবন দিতে সাহাবা একরাম তৈরি ছিলেন কিন্তু আল্লাহর রাসুলের সুন্নতকে ছাড়তে তারা তৈরি ছিলেন তো নবীর আমার জীবনের প্রত্যেকটা অঙ্গনে আমরা আজকে বলি এটা তো সুন্নত এটা ফরজ না কত বড় আফসোস আমাদের মধ্যে অনেকে বলে যে এটা কি ফরজ না এটা তো সুন্নত সুন্নত বলে এই কাজটাকে ছেড়ে দেয় সুন্নত বলে এই কাজটাকে ছেড়ে দেয় যে এই কাজটা ফরজ না এই কি নবী মোহাম্মদুর রসুল্লাহর মহাব্বত মহাব্বত তো এই হওয়া চাই এটা নবী মোহাম্মদুর রসুল্লাহর সুন্নত শোনার সাথে সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই অঙ্গীকার করতে হবে এটা আমার নবীর সুন্নত আমার জীবন যাইতে পারে নবীর সুন্নত আমি ছাড়তে পারি আমরা যদি আমাদের আজকের এই আলোচনা থেকে এই ধরনের অঙ্গীকারকে গ্রহণ করতে পারি আমাদের এই আলোচনা সার্থক এই আলোচনা সার্থক এই মাহফিল সার্থক অন্যথায় কিছুক্ষণ সময় ওয়াজ শুনলাম একটা দিনকে পালন করলাম আর মনে করলাম যে না কিছু সব হইছে আর আল্লাহ তালার দরবারে এটাই আমার নাজাতের উচিলা হবে এই ধরনের ধারণার ফলাফল ভালো না আসলে জানতে হবে মানতে হবে ইসলামের অর্থ হলো সামি আনা ও আত আনা জানবো মানবো এটা হলো ইসলাম শুনবো আর মানলাম না এটা তো ইসলাম আল্লাহ তালা আমাদের সকলকেই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি বিশেষভাবে আল্লাহর কাছে চাই যে আমরা যা কিছু শুনলাম তার উপর যেন আমরা পূর্ণাঙ্গ ভাবে আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিক দান করুক আখির দাওয়ানা